আল্লাহ তালার মনোনীত জীবনী বিধান হচ্ছে ইসলাম যখন মুসলমানরা ইসলামকে আঁকড়ে ধরেছিল পরম নির্ভরতা ও পূর্ণ আস্থায় তখন তাদের বিজয় পতাকা উড্ডীন হয়েছিল দুনিয়া জুড়ে মুক্তি পেয়েছিল বন্দী মানবতা সত্য সুন্দর ও ন্যায়ের শাসন কায়েম হয়েছিল দেশে দেশে অসত্য ও অসুন্দরের ধারক বাহকরা তাদের ভয়ঙ্কর থাবার বিষাক্ত নখর গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল কিন্তু আজ যখন মুসলমানরা ইসলামকে ছেড়ে দিয়ে ঝুঁকে পড়েছে বস্তুবাদের দিকে জিহাদের খুন রাঙা পথ ছেড়ে দিয়ে আপসকামী হয়ে পরিণত হয়েছে সহ্য বীর্যহীন দুর্বল অক্ষম জনগোষ্ঠীতে তখনই তাদের উপর আবারও থাবা বিস্তার করেছে খোদাদ্রোহী শক্তি শয়তানি শক্তির বিষাক্ত নখরে আজ মুসলিম উম্মা ক্ষত বিক্ষত শুধু মুসলমান নয় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আজ মুষ্টিমেয় স্বার্থান্বেষীর কালো থাবায় বন্দী এদের চক্রান্তের জাল থেকে মুক্তি পেতে যারা আজ দিক বিদিক ছুটোছুটি করছে তাদের জন্য মুক্তির সদর দুয়ার খুলে অপেক্ষায় আছে ইসলাম ইসলামে শান্তি ও মুক্তির একমাত্র পথ প্রকৃত ঠিকানা বিশিষ্ট কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার হাফেজ এমদাদুল ইসলামের এবারের পরিবেশনা মুক্তির ডাক অডিও অ্যালবাম মুক্তির ডাক আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবি ছুটে পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবি ছুটে পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে কোরআন মদের আলোর পাথে কোরআন মোদের আশা কোরআন মোদের সুখের জীবন কোরআন ভালোবাসা কোরআন মোদের আলো পাথে কোরআন মোদের আশা কোরআন মোদের সুখের জীবন কোরআন ভালোবাসা মেনে নিলে তা খুশি রাসুল খোদা শান্তি আছে সর্বদিকে মেনে নিলে তা খুশি রাসুল খোদা শান্তি আছে সর্বদিকে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে রাসুল মোদের সিপাহ সালার রাসুল মোদের চিফ কমান্ডার জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দিব মোরা সকল অন্ধকার রাসুল মোদের সিপাহ সালার রাসুল মোদের চিফ কমান্ডার জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দিব মোরা সকল অন্ধকার এই ওয়াদা মোরা ময়দানেতে লড়ব আমার দিনের পথে এই ওয়াদা মোরা ময়দানেতে লড়ব আমার দিনের পথে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে ডাকব মোরা খোদার পথে কালিমার ঝান্ডা উড়াবো জগতে কোর হাদিসের বাণী নিয়ে ছড়িয়ে দিব মোরা এই ভুবনে ডাকবো মোরা খোদার পথে কালিমার ঝান্ডা উড়াবো জগতে কোরআন হাদিসের বাণী নিয়ে ছড়িয়ে দিব মোরা এই আশা আজ মনে প্রাণে মুক্তির পথে ডাকি গানে গানে এই আশা নিয়ে আজ মনে প্রাণে মুক্তির পথে ডাকি গানে গানে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় নবী নবীন রে প্রবীণ ছুটে পতাকা তলে আয় নবী নবীন রে প্রবীণ ছুটে পতাকা তলে আয় নবী নবীন রে প্রবীণ ছুটে পতাকা তলে